আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নাহমদ আনসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আদার্স তাসে আত্মহারা নবম দর্শ হল পবিত্রতা অর্জন করা আমরা একথা পরিষ্কারভাবে জানি যে নামাজ সলাৎ আদায় করার জন্য তার পূর্ব শর্ত হল পবিত্রতা পবিত্রতা অর্জন করা কারণ পবিত্রতা ছাড়া আপনার নামাজ কবুল হবে না নামাজ পড়ার আগে অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আর আমরা একথা পরিষ্কারভাবে জানি যে অপবিত্র যে সমস্ত মানুষ যে সমস্ত বিষয়ে অপবিত্র হয় সেই অপবিত্রগুলো দুই ভাগে বিভক্ত একটা হলো ছোটো ছোটো অপবিত্র অর্থাৎ ছোটো ছোটো নাফাকি আর একটা হলো বড় ধরনের নাফাকি আপনার ছোট ছোট নাফাকি ছোটো ছোটো নাফাকি যেমন পেশাব পেশাব করা পেশাব করা পায়খানা বায়ু বের হওয়া গভীর নিদ্রা যাওয়া হ্যাঁ অর্থাৎ ঘুমিয়ে উজু করার পরে ঘুমিয়ে পড়া উটের গোস্ত খাওয়া এই সমস্ত কাজ থেকে এই সমস্ত কাজ থেকে এই সমস্ত কাজ হয়ে গেলে অবশেষে অপবিত্র হয়ে যাবে এর অর্থাৎ ছোট অপবিত্র হয়ে যাবে এর থেকে তাকে অবশ্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আর এই ধরনের ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো উজু করা এবার আমরা আপনাদের সামনে আলোচনা করব যে উজু করার পদ্ধতি কিভাবে উজু করতে হবে তবে এটা লক্ষণীয় বিষয় হলো এই যে উজু করার প্রথমে উজু করতে হবে পানি দিয়ে উজু করতে হবে পানি দিয়ে আপনার পানি অবশ্য অবশ্যই পবিত্র পানি হতে হবে যে পানি ফ্রেশ ফ্রেশ পরিষ্কার হবে যে পানির ভিতরে কোনো রকম দুর্গন্ধ থাকবে না যে পানির রং পরিবর্তন হয়ে অন্য রং ধারণ করবে না অর্থাৎ ফ্রেশ পানি দিয়ে উজু করতে হবে ফ্রেশ পানি হওয়া পবিত্র পানি হওয়া উজু করার জন্য অন্যতম শর্ত এবার আমরা উজু কিভাবে করবো আমরা ধারাবাহিকভাবে একের পর এক বর্ণনা করব। প্রথমে মনে মনে নিয়ত করতে হবে উজু করার জন্য প্রথমে মনে মনে নিয়ত করতে হবে মুখে উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই কেননা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম উজু করার প্রথমে নামাজ শুরু করার প্রথমে এমনিভাবে অন্যান্য ইবাদাত শুরু করার প্রথমে মুখে উচ্চারণ করে কখনোই নিয়ত পড়েননি আর মানুষ কোন মুহূর্তে কোন বিষয়ে মনে মনে কি সংকল্প করে মহান আল্লাহ তালা তা সব কিছুই জানেন সেহেতু মানুষের অন্তরের ভিতরকার বিষয়সমূহ জোরে জোরে মুখে উচ্চারণ করে আল্লাহকে শোনানোর কোনো প্রয়োজন নেই মোট কথা এমনিভাবে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো প্রমাণ আল্লাহ রসুলের হাদিস থেকে নাই কাজে মনে মনে সংকল্প করাটাই হলো নিয়ত দুই নম্বর অথবা আল্লাহর নাম উচ্চারণ করে অর্থাৎ বিসমিল্লাহ বলে উজু শুরু করবে তিন নম্বর এরপর দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করবে দুই হাতের কবজি পর্যন্ত খুব ভালো করে ধৌত করতে হবে প্রয়োজনে দুই হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে খেলাল করে আপনার সুন্দরকে ধৌত করতে হবে চার নম্বর এরপর মুখের ভিতর তিনবার পানি ঢুকে তিনবার কুলি করবে এমনিভাবে নাকের দুই ছিদ্রের ভিতর তিনবার পানি ঢুকিয়ে দিয়ে ভালো করে নাক ঝেড়ে ফেলবে আপনার মুখের ভিতরে পানি ঢুকিয়ে দিয়ে এবং নাকের ভিতরে পানি ঢুকিয়ে দিয়ে নাক এবং মুখ খুব ভালো করে পরিষ্কার করা এটাই শর্ত শুধু নাকের ভিতরে পানি ঢুকিয়ে দেওয়া আপনার মুখের ভিতরে পানি ঢুকিয়ে কুলি করা এটাই শুধু শর্ত না এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো নাক এবং মুখ মুখটাকে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করা নাকটাকে খুব ভালো ঝেড়ে পরিষ্কার করা এরপর পুরো মুখমণ্ডল তিনবার ভালো করে ধৌত করবে মুখমণ্ডল ভালো ভালো করে তিনবার ধৌত করবে মুখমণ্ডল কাকে বলা হয় মুখমণ্ডল সংজ্ঞা হলো মুখমণ্ডল সীমা হলো প্রস্তে এক কানের লতি হতে দ্বিতীয় কানের লতি পর্যন্ত আর দৈর্ঘ্যে উপরে মাথার চুলের গোড়া হতে চিবুকের নিচে অংশ পর্যন্ত এটাকে আপনার মুখমণ্ডল বলা হয় এরপর দুই হাতের আঙ্গুল সমূহের মাথা হতে দুই কোনই পর্যন্ত তিনবার ভালো করে ধৌত করবে আর ধৌত করার সময় প্রথমে ডান হাত এবং পরে বাম হাত ধৌত করবে আপনার হাতের হাতের আঙ্গুলের মানে মাথা থেকে একবার কিনু পর্যন্ত ধৌত করবে এখানে বেশি লক্ষণীয় বিষয় যে কিনুর এখানে বেশ কিনুর উপর পর্যন্ত ধৌত করতে হবে এবং এখানে কিনুর এখানে অনেক সময় পানি পৌঁছে না কিনুর এখানে হাত দিয়ে আপনার হাত দিয়ে ঘষে খুব সুন্দর করে পানি পৌঁছে ভালো করে ধৌত করা ধৌত করতে হবে বিশেষ করে শীতের সময় কিনের এখানে পানি পৌঁছে না এদিকে বেশি লক্ষ্য রাখতে হবে এরপর পুরো মাথা মাত্র একবার মাসা করবে অনেককে দেখা যায় যে মাথা মাসা করার সময় কেউ তিনবার মাসা করতেছে কেউ মানে হাত দিয়ে আপনার মাথার চার ভাগের এক অংশ মানে দুই তিনবার করে মাসা করছে এইভাবে দেখা যায় কিন্তু এইভাবে এটা ঠিক নয় মাথা মাসা করতে মাত্র একবার আল্লাহ রসুলের সন্ধ্যা থেকে সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ রসুল মাথায় একবার মাসা করেছেন মাথা মাসা করার নিয়ম হলো প্রথমে দুই হাত পানি দিয়ে ভিজিয়ে নিবে এরপর দুই হাতের আঙ্গুলগুলি মাথার সম্মুখে চুলের গোড়ার উপরে রেখে পরে চুলের উপর ঘেসে নিয়ে একেবারে মাথার পিছন দিকে চুলের গোড়ার উপরে উপর রাখবে পরে এমনিভাবে দুই হাত মাথার পিছন হতে পুনরায় চুলের উপর দিয়ে ঘেসে নিয়ে মাথার সম্মুখভাগের চুলের গোড়া পর্যন্ত নিয়ে যাবে এরপর দুই কান মাত্র একবার মাসা করবে দুই কান মাত্র একবার মাসা করবে কান মাসা করার নিয়ম হলো প্রথমে দুই আঙ্গুলি পানি দ্বারা ভিজিয়ে নিয়ে এরপর দুই হাতের দুই শাহাদাত আঙ্গুল দ্বারা দুই কানের ভিতরের অংশ এবং দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের বাহিরের অংশ মাসা করবে অর্থাৎ বৃদ্ধ অঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি এই দুইটা আঙ্গুলি পানি দিয়ে ভিজাই নিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতরের অংশ মাসা করবে এবং বৃদ্ধ অঙ্গুলি দ্বারা কানের বাহিরের অংশ ভালো করে মাসা করবে এরপর দুই পায়ের আঙ্গুলগুলি আঙ্গুলগুলির মাথা হতে টাকনুক পর্যন্ত ভালো করে তিনবার ধৌত করবে প্রথমে ডান পা প্রথমে ডান পা পরে বাম পা ধৌত করবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে পায়ের দুই পায়ের আঙুলগুলো ভালো করে খেলাল করে বাম হাতের কেড়ি আঙুলের দ্বারা আপনার পায়ের আঙুলগুলো ভালো করে খেলাল করে খুব সুন্দর করে পা পা দুটো ভালো করে ধৌত করতে হবে এদিকে বিশেষভাবে খেয়াল করতে হবে এরপরে বিশেষ করে বড় নাপাকি বড় নাপাকি যে সমস্ত আপনার বড় নাফাকি থেকে পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো গোসল করা বড় নাফিক নাফাকি কাকে বলে বড় নাফাকি যেমন হায়েজ হায়েজ হওয়া এরপরে জানাবাত অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করার পরে এরপর স্বপ্নদোষ হলে এই সমস্ত কার্যক্রম ঘটে গেলে এর থেকে পবিত্রতা অর্জন করার জন্য গোসল করার মাধ্যমে আপনার পবিত্রতা অর্জন করতে হবে আমরা যেন যথাযথভাবে নামার জন্যে আপনার উজু করার মাধ্যমে এবং গোসল করার মাধ্যমে আপনার পবিত্রতা অর্জন করতে পারি সে তফিক জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন